ভুল কথা প্রচার করা হয়েছে এই ভুল প্রচারের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে এতদিন কেউ প্রশ্ন করত না ইমামের পিছনে কেউ চোরাফেরা পড়েও না এই প্রশ্নও করে এখন বোঝা গেল যে একটা বিভ্রান্ত দল তারা আমাদের মধ্যে এই কথাটা ব্যাপকভাবে প্রচার করতেছে তোমাদের নামাজ যায় তোমরা এভাবে পিছনে তোরা মাথায় পড়ো না তোমাদের নামাজ হয় না এটা একটা গলত মত অধিকাংশে মাত্র তারা সকলেই ইমামের পিছনে কোন ধরনের চোরা কেরাত করতে নিষেধ করছে চোরা কেরাত বাদে আর যা কিছু আছে তার পীর আছে রুকু সেজার আছে আছে আত্মাহিয়াত আছে দুরুদ আছে বাসুর আছে সবই পড়তে হবে ইমামের শুধু ব্যাপারে মাথা এই যে ইমামের পিছনে সুরা কেরাত করা মাত্র তাহরিমি আরামের কাছাকাছি এই ব্যাপারে এটা কোরআনেও ফেসলা করা হয়েছে হাতিতে পাকে মধ্যেও ফেসলা করা হয়েছে কিন্তু একটা গ্রুপ একটা হাতির না বুঝে নিজেও গোমরা হয়েছে মানুষকেও গোমরা করছে এই জন্য কথাটা মাঝখানে আমার বলার প্রয়োজন দেখা ইমামের পিছনে এক সময় কেরাত পড়া হয়েছে ইসলাম একদিনেই পূর্ণাঙ্গ রূপ নেয়নি আস্তে আস্তে আস্তে আস্তে পরিপূর্ণ এক জামানায় নবী আলাইসালামের পিছনে লোকেরা পুরা ফাঁসে পড়ত কিন্তু যখন এই আয়াত নাজেল হল প্রসিদ্ধ আয়াত এটা وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون এর অর্থ হল যখন ইমাম কর্তৃক কোরআন থেকে কিছু পড়া হবে তখন তোমরা একদম খামোশ থাকবে এবং ওইদিকে তোমার ধ্যান খেয়ালকে ওইদিকে রেখে দাও ইমাম কি পড়তেছে ওইদিকে ধ্যান খেয়ালকে রেখে দাও তাহলে তোমাদের উপরে রহম করা এই আয়াতের সারে নজুল যদি আপনাদের কাছে বাংলা কোন তফসিল থাকে ঘরে খুলে থাকে এক জামানায় যে নবী আলাইসালামের পিছনে সুরা ফাতেহা পড়া হইত এটাকে নিষেধ করার জন্য যে এখন তার পড়া চলবে না নিষেধ করার জন্য এই আয়াত নাজের অষ্টম পাড়া এই আয়াত নাজেল করা হয়েছে এবং ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি একটা মাঝাবের ইমাম ইমাম আহম্মদ বিন হাম্বল তিনি বলতেছেন এই আয়াতটাতে এটাই খারাপ এই ব্যাপারে ইজমা হয়ে গেছে এই ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়ে গেছে যেটা ইমামের পিছনে তোরা ফাতেহা নিষেধ করার জন্য এ আয়াত নাজেল হয়েছে ইনি একজন মাঝহাবের ইমাম চারটে মাঝাব আছে সব মাঝাব ঠিক আমাদের দেশে আমাদের মাঝাব আমি মালয়েশিয়া যান সেখানে সাদি মাঝাব এরকম এক এক জায়গায় একটা মাঝাব আছে কোথাও আছে মালিকি মালিকি মাঝাব কোথাও আছে হাম্বলি মাঝাব তো এই মাঝাবের ইমাম বলতেছে এই হাতিয়ার নিষেধ করার জন্য এ আয়াত না হয়েছে এই গেল আয়াত হাদিস আছে এখানে অনেক হাদিস আছে আমি দুটা আদেশ করেছি নিষেধ হওয়ার পরে আমভাবে সাহায্য করা আর কেউ পড়তে পারে আল্লাহ রসুলের পিছনে কেউ সুরা মাথা পড়তে এরপর কিছু লোক নূতন থাকে বাইরের থেকে আসে তারা মতলব জানে না সতর্কতা এখানে পুরান মুসলিম তারা অনেক মতলব জানে তারা এখন তো দাঁড়ায় আমার বয়ানের মাঝখানে সুন্দর পড়বে তো নতুন একটা মশাল যদি আসে সে মশলাই জানে চলেও নাই দেখা যাবে বয়ানের মাঝখানে কি করবে হ্যাঁ দুপুল বস্তি দাঁড়াবে যায় নেই জানেই প্রায় জায়গায় মশলা বয়ন করা ওই জামানো এই অবস্থা ছিল কিছু নতুন মানুষ আসত নতুন মুসলমান হয়েছে কোনো থেকে এমন কেউ একবার ফজরের নামাজে চুপে চুপে পুরা ফাঁসে আর পড়তেছিল নবী আলাই সালামের পিছনে ফজরের নামাজে পুরা ফাঁসে পড়ে যেরকম আওয়াজ করে রয়েছে এই জন্য নামাজের পরে নবী আলাইসালাম এইভাবে প্রশ্ন করলে যে তোমাদের কেউ কি আমার পিছনে কোন সোরা কেরাত করতে করতেছিলে আওয়াজ করে নেই আওয়াজ করলে প্রশ্ন এইভাবে করতেন না তাহলে প্রশ্ন করতে কে করতে করতেছিল আমি যে আওয়াজ পাইলাম কে করতে করতেছিল এই প্রশ্ন করতেন যেহেতু আওয়াজ করে পড়ে নাই এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই প্রশ্ন করেন নাই প্রশ্ন করতে যে তোমরা কি কেউ পড়তেছিলে তখন একটা লোক বলল হুজুর আমি পড়তেছিলাম মনে মনে এই জন্যই আমি বলতেছিলাম মনে মনে যে আমার সোরা রাত আটকাই দেখেছে কেন আমার সোরাকে রাত আটকাই দেখেছে কেন আমি পড়তে দেখেছি কিন্তু আটকাই দেখেছি এরকম হইতেছে কেন আমি মনে মনে ধারণা করতেছিলাম মনে হয় তোমরা পিছনে কেউ তোরা কেরাত করতেছি তো ঠিকই তো দেখা গেল যে আমার রাত আটকে যেতেছিল ক্লিয়ারলি পড়তে পারতেছিলাম তখনই আমার ধারণা হয়েছিল তোমরা মনে হয় পিছনে কেউ করতেছ এই জন্য আমি প্রশ্ন করছি তো ঠিকই করতেছি তখন হুজুরে মানা করছিল খেয়াল রাখো যখন তোরা যখন আমি পড়ি আমার পিছনে কেউ পড়বে পড়ার অর্থ হলো আমার সাথে ঝগড়া করা শব্দ হলো ঝগড়া করা অর্থাৎ আমাকে পড়তে না দেওয়া এরপরে সবাই খামোশ হয়ে গেছে যারা আগের পুরানো মুসালি তারা তো পড়ে না হয়তো যাদের জানা ছিল না তারা জেনে কেউ আর পড়ে এভাবে বেশ কিছুদিন চলে এরপরে আর একটা ঘটনা ঘটল দোহরের নামাজ দোহরের নামাজ নবী আলাহাম পড়াইতেছিলেন তারপর একজন মুসাল্লি চুপে চুপে তোরা ফাঁসিয়া পড়তেছিল তো পাশের মুসাল্লি ওনাকে ইশারা করলেন হাত দিয়ে কোনোভাবে ইশারা করলেন যে তুমি এটা কি করছো বড় গেল মুখে বলেন নাই মুখে বলেন তো তার নামাজ ভেঙে যাবে কোনো ইশারা করে তার সময় যার নামাজ শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে ওই মুসাল্লি বলতে ওই মুসাল্লি বলতে চান তিনি করতেছিলেন ভাই আমাকে বন্ধ করলেন কেন তোরা ফাঁসে জরুরি না তো না পড়লে কি নামাজ হবে এই প্রশ্ন তখন যিনি নিষেধ করতেন তিনি বলতেন না ইমামের পিছনে তো না তোমার হাদিস ঠিক আছে হাতিয়া ছাড়া নামাজ হয় না কিন্তু এটা ইমামের পিছনে না ওই হাদিস তো যে একা নামাজ পড়বে একা অথবা যিনি ইমাম তার জন্য ওই হাদিস হাতিয়া পড়তেই হবে তার তো তুমি তো একাও না আবার তুমি ইমামও না তুমি একাও পড়তেছিলে না তুমি ইমামও না তুমি পড়তেছিলে কেন এই জন্য তোমাকে মারা গেছে তো মানতে বেচারা ছিল না আমি তো শুনছি মাথায় পড়তে হবে তাহলে চলো আল্লাহ রসুলের কাছে চলো পরে দুজন আছে দুজন আসছে আল্লাহ রসুল সাল্লাহ দরবারে আজকে দুজন তার কথা পেশ করে দুজন ইনি পড়তেছিলেন আমি ওনাকে মানা করছি উনি নামাজের পরে এটা মানতেছেন না এখন কি হবে ওনারা তো আমাদের মতো হাতা কাঁচাইতেন না সাহাবাগেরা হাতা কাঁচানোর কোন তরিকা ছিল দুইজন দুই রকম করতেছে চলো বড়োর কাছে যাই আমাদের সময় নষ্ট করলাম হুজুরে যা ফেসলা দেবে আল্লাহ নবী আল্লাহ নবী আছে আমাদের মধ্যে বড় কেউ আছে বড় কেউ থাকলে নিজেরা তর্ক বিতর্ক করে সময় নষ্ট করা অর্থহীন কোনো দরকার ঠিক আছে যখন উভয় পক্ষের কথা আল্লাহ রসুল সাল্লা বললেন তখন তিনি ফেসলা দিলেন মানকান আল্লাহ ইমাম বা কেরাতুল ইমাম আল্লাহ কেরাত তাকে নিষেধ করলেন যে না তুমি ইমামের পিছনে ফাঁকা কেন পড়া কারণ তোমার জন্য মাসলা হল মানকান আল্লাহ ইমাম বা কেরাতুল ইমাম আল্লাহ কেরাতুল অর্থ হল যে ব্যক্তির ইমাম থাকবে তার ইমামের কেরাত তার কেরাত তার ইমামের কেরাত তার কেরাত এই কথা বলে আল্লাহ রসুল সাল্লাহাম ওই লোকটাকে এই ফেসলা দিলেন যে তুমি ইমামের পিছনে এই সিরনি নামাজ আগের ঘটনা ছিল দাঁড়ি নামাজ আগের ঘটনা ছিল যেখানে কেরাত ধরে পড়া আর দ্বিতীয় ঘটনা এটা হলো যেখানে কেরাত আসতে পড়া হয় যেখানে কেরাত তোরা কেরাত আসতে পড়া হয় পুরো প্রকার নামাজে কিন্তু নিষেধ হয়ে গেল জোহরের নামাজে আগে নিষেধ হয়ে গেছে আস্তে নামাজও জোহরের নামাজে নিষেধ হয়ে গেল ইমামের পিছনে পাওয়া যাবে না এসব হাদিস যারা রিফারের সহ জানতে চান দেখতে চান আমার লেখা আপনার কিতাব আছে ওখানে মূল হাদিস আরবিতে দেওয়া আছে আবার সেই সাথে ওর অনুবাদ দেওয়া আছে এবং হাদিসের কোন কিতাবের কোন ভলিউমের কত নম্বর পৃষ্ঠায় তাও দেওয়া এখানে মহাজিদ সাহেবের পাওয়া ওই কিতাবের নাম হল হাদিসে রসুল হাদিসে রসুল তবে বললাম ওখানে পাবে হাদিস রসুল আমার আর একটা কিতাব নাম নবীজুল সুন্দর ওটার কথা কাজটা লাগে আমার একটা কিতাবের নাম হলো নবীজির সুন্নত ওটা পকেট খাই এবারে প্রত্যেকটা কাজের সুন্নত কি সুন্নত করে লেখা আর এটার নাম হলো হাদিসের ওষুধ এটা আলাদা এটা পকেট খাই না এটা তো বুক খাই কাজে এটা দেখার দরকার মেহরবানি করে দেখে সুতরাং এটা নিয়ে যদি আপনাদের কারো পেরেশানি থেকে থাকে আমি তো বুঝলাম তো অনেকেরই পেরেশানি আছে আমার কাছে এতগুলো ফোন এত জিজ্ঞাসা কেন করবে ওই ধরনের কথা অনেকে আপনাদেরকেও বলে থাকতে পারে এই জন্য আপনাদের ব্রেন ক্লিয়ার থাকা দরকার যে ইমামের পিছনে সুরা কেরাত নিশ্চিত করার ব্যাপারে পুরানো আয়াত না দিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাতিতে সাহাবা একরামকে নিষেধ করতেন এবং পরিষ্কার বলে দিতেন যার ইমাম থাকবে তার ইমামের কেরা তার তার কেরা এখন যদি সে পড়ে এখন যদি সে পড়ে তো ডবল হয়ে গেল না একটা উদাহরণ দিলে আপনার বুঝতে আসবে উদাহরণ দিলে আপনাদের বুঝতে হবে আপনারা একটা দরখাস্ত লিখে নিয়ে গেছেন চেয়ারম্যানের কি ডিসির কাছে আর দরকার গেছেন তো যে ভালো বলতে পারে ভালো পড়তে পারে তারা নিজের পড়তে তো উনি পুরা ঘটনা বললেন বললে বিচার চাইলেন যে আমাদের এই সমস্যা আমরা বিচার চাই কয়জনে বলবে কথা হ্যাঁ একজনে বলবে বাকিরা খালি কি করবে সমর্থন আমাদের একই ঠিক কিনা এতে আচ্ছা, দশজনে বলে বা সে পড়ে পড়ে শোনাই দিতে হ্যাঁ। ওর পাশে আর একটাও পড়তে পড়তে আছে আপনি আবার কি করে বের করে দেখে একই ঘটনা এখানে আল্লাহ ইমামকে দায়িত্ব দিতে যে ভালো পড়তে পারে সহি করে পড়তে পারে তুমি সব পক্ষতে বলো আর মুসলিমরা আমিন বলে ওটা কি করবে ইমাম আমাদের এই আল্লাহ একটাই ইমাম সবাই বলতে পারবে এখন সবাই পুরো ভাষায় পড়ার অর্থ হলো বৃত্তির কাছে দশজনের কাছে আরম্ভ করছে বৃত্তি কারণটা শুনবে না তার সব বের করবে তোমাদের কোনো আদর কায়দায় নেই দশজন একসাথে বলি সব কিছু করছে এটা তো এরকম ব্যয় হবে এটা যে বলতে পারে তাকে তো ইমাম মানানো হয়েছে যে সহি পড়তে পারে আল্লাহ দরবারের আদব চাহিদা ভালো করে জানে একে ইমাম ভালো হবে কিন্তু সবাই পড়ার দরকার এই মশলা আপনাদের ক্লিয়ার থাকার দরকার আশা করি আপনারা আরো দশজনকে বুঝাইতে পারবেন কোরআনের আয়াত দেবেন হাজির পরিষ্কার বলা এরপরে এটা নিয়ে বাড়াবাড়ি করা হবে না মাথায় না পড়লে নামা দেবে না হাজির আছে কিন্তু ওই হাজিরটা কাজ হবে ওই হাদিসটা ইমামের জন্য এবং যে একা নামাজ পড়তেছে তার হাদিসটা আরবি শব্দ এই লাতা লিমান কোরআন হাদিস ঠিক আছে কিন্তু হাদিসটা কার জন্য প্রযোজ্য এটাতে তারা ভুল করছে এই হাদিসটা একমাত্র ইমামের জন্য আর যে একা নামাজ পড়ছে কিছু লোক না বুঝে এই হাদিস দিয়ে যে ইমামের পিছনে তার উপরে লাগাইছে লাগায় এই হাদিস আমি যে হাদিসগুলো শুনাইলাম এর মধ্যে সংঘর্ষ করে সেও যদি হয় ওই হাদিসগুলো কি হবে যার হাদিসে টপ্পল লেগে গেল অ্যাক্সিডেন্ট হয়ে এই জন্য এটা ঠিক এটা একটা জরুরতের কথা ছিল সময় ভিত্তিক কথা ছিল এখন আমি যে বিষয়ে কথা বলতেছিলাম গত জুমায় অধিক চলে গেছে ওই হাদিসের মধ্যে একটা বিষয় বলা হয়েছিল যে নামাজের যখন মুস্তাহাব টাইম আসবে তখন তোমরা আবগারি করো নামাজের টাইম কিন্তু লম্বা কোন নামাজের টাইম শর্ট নেই হজরের টাইম তো দেখেন ছয় ঘন্টার কম হজর জোহরের টাইম এই মৌসুমে ধরেন বারোটা ছ বারোটার থেকে নিয়ে সাড়ে চারটা পর্যন্ত কয় ঘন্টা হবে সাড়ে চার ঘন্টা তারও বেশি সাড়ে বারোটা তো ধরলে একটু কিছু আছে না হ্যাঁ বারোটা তো ধরলে সাড়ে চার ঘন্টা হবে আচ্ছা ধরলাম সাড়ে চার ঘন্টার মতো জোয়ারের টাইম আসরের টাইম দুই ঘন্টার মতো সাড়ে চারটায় হয় আর প্রায় সাতটার কাছাকাছি মেলা ডোবে সাড়ে চারটা থেকে পৌনে সাতটা পর্যন্ত কত হ্যাঁ? পরের তিন ঘন্টা আসর টাইম হল মাগরীবের টাইম ছয় ঘন্টা কম নেই কোন মৌসুমে দেড় ঘন্টা হয়েছিল ঈশার টাইম মাগরীবের টাইম শেষ হওয়ার থেকে নিয়ে মাগরীবের টাইম শেষ হওয়ার থেকে নিয়ে সবে সাতেক পর্যন্ত সবে সাতেক পর্যন্ত ঈশার টাইম তবে বিনা জরুরতে বিনা অপারগতায় আধা রাত্রের পরে পড়লে মাকরু হয় আর যদি বিশেষ কোনো জরুরতে হয় তাহলে মাকরু হবে অর্থ অনেক লম্বা অনেক লম্বা বর্তমান দিনে ধরেন আটটা থেকে ধরেন আটটা আগে হবে তো আটটা থেকে কটা হবে চারটে ধরেন আট ঘন্টা বিশাল টাইম আট ঘন্টা লম্বা তবে কোন সমস্যা না থাকলে অর্ধেক রাত্রে আগে পড়ে ফেলতে আর বিশেষ কোন ওজন থাকলে অর্ধেক রাস্তার পরেও পড়ে বলতেছিলাম যে অর্থ কিন্তু অনেক লম্বা এর মধ্যে একটা টাইম আছে মুস্তাহাব একটা টাইম আছে কি উত্তম টাইম যেমন গত জুমাতে আমি বলছিলাম যে ফজরে আধা ঘন্টা থাকছে বেলা উঠা আধা ঘন্টা আগের থেকে উত্তম টাইম শুরু হয় এর আগে পনেরো এক ঘন্টা চলবে উত্তম টাইম জোহরে শীতকালে অস্ত হওয়ার সাথে সাথে উত্তম টাইম আর গরমের দিক আড়াইটা তিনটার দিকে উত্তম টাইম আসরে সব মৌসুমে একটু দেরি করে পড়া এটা উত্তম টাইম ধর আজকে সাড়ে চারটা অস্ত হয় আমরা পড়ি কয়টা আমরা পড়ি দশ পাঁচটায় কোথাও পড়তেছে সাড়ে পাঁচটা সব পাঁচটায় অথবা কোথাও সাড়ে পাঁচটায় তাহলে কত দেরি করলো এক ঘন্টা পরে পড়লো না ঠিক আছে এটা মুস্তাহ টাইম হল মাগরীবের মুস্তাহ টাইম হল বেলা ডোবার সাথে বেলা ডোবার সাথে ঈশাতে মুস্তাহ টাইম হবে অস্ত হওয়ার কমপক্ষে দেড় ঘন্টা পরে অস্ত হওয়ার কমপক্ষে দেড় ঘন্টা পরে মুস্তাহাব আটটায় অর্থ হয় নয়টা সাড়ে নয়টা সাড়ে নয়টার থেকে প্রায় অর্ধেক রাত পর্যন্ত এই হাতিতে বলা হচ্ছে প্রত্যেকটা নামাজের মুস্তাহাব টাইম যখন এসে গেল তুমি আর দেরি করবে না আর দেরি করবে না সাথে সাথে ওই অর্থের নামাজ পড়ে একটা বিষয় ওই হাদিসের দ্বিতীয় বিষয় বলা হয়েছে বল জানা তো ইজা হাজারা বল জানাজা তো হাজার জানাজা যখন প্রস্তুত হয়ে যাবে তখন ঝটপট তার জানাজা নামাজ পড়ে তাকে দাফন করে দেবে এই ব্যাপারে তোমরা কোনো দেরি করবে না জানাজাতে যা হাজার জানাজা যখন প্রস্তুত হবে শরীয়তের মশলায় কেউ ইন্তেকাল করার সাথে সাথে যারা মুরব্বী থাকে তাদের দায়িত্ব হল কাজ ভাগ করে দেওয়া ইন্তেকালের সাথে সাথে মাইয়েতকে নিচে রাখা নিষেধ মাইয়েতকে কোনো খাটিয়ার উপর রাখতে হবে উচ্চা জায়গায় রাখতে হবে রেখে যারা মুরব্বী আছে কাজ ভাগ করে তোমরা গোসল দেওয়ার জন্য খাটিয়ে আনো তোমরা কবর খুঁজতে যাও তোমরা কাপড়ের কাপড় নিয়ে আসো তোমরা পলই পাতা দিয়ে পানি গরম করো এইভাবে মুরব্বীর দায়িত্ব হল টোটাল কাজগুলো ভাগ করে দেওয়া দুইজন রে কাজ দুইজন রে কাজ এভাবে ভাগ করে দেওয়া এলো শরীয়তের ধর্ম এতে দেখা যাবে খুব ফটফট সব কাজ আঞ্জাম দেওয়া হয়ে গেল আঞ্জাম দেওয়া হয়ে গেল তো গরম পানি বউয়ের পাতাওয়ালা পানি রেডি হওয়ার সাথে সাথে এতে কি করতে হবে যে ইন্তেকাল করে গেল এক গুরুত্ব গেছেই গরম পানির ব্যবস্থা করতে বড়ই পাতা দিয়ে এই গুরুজন বলবেন আমাদের হয়ে গেছে আর দেরি করা যাবে না তাকে কি করাইতে হবে গোসল দেওয়া হয়েছে গোসল দেওয়ার পরে তাকে কাফন করাইতে হবে কালে পরে এই দুটা কাজ গোসল দিল কাফন পরাইল একে বলে জানাজা রেডি হওয়া জানাজা রেডি হয়ে গেলে তখন জানাজা নামাজ পড়ে সাথে সাথে তাকে স্থাপন করতে এলো শরিয়ত এই ব্যাপারে দেরি করা নিষেধ নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন অনেক হাদিস আমি একটা হাদিস বলবেন লাহিল্লু জি ফাতে মুসলিমিন কোন মুসলমানের লাশ তার পরিবার পরিজনের মধ্যে আটকায় রাখা নিষেধ বা যায় আটকায় রাখার কি অর্থ অর্থাৎ খামাকে ফেলে রাখতে না বলা হয়েছে গরম পানি হওয়ার সাথে সাথে গোসল করাইতে হবে গোসলের পরপরই কাপড় করাইতে হবে কাপড়ের পরপরই জানা যায় মৃত্যুর সাথে আপনি এক গ্রুপকে পাঠাইছেন কিন্তু এলার্ট করতে এক গ্রুপকে পাঠাইছেন কি করতে ঘোষণা করতে ঘোষণা করে যাও অমুকের এর্তেকাল হয়ে গেছে সকাল আটটায় নয়টায় কি সাড়ে নয়টায় কি দশটায় তার জানা যাবে একই সাথে ওনার মৃত্যুর ঘোষণাও করতেছে জানাজার টাইমে ঘোষণাও করতেছে কাজে যেই গোসল হয়ে গেল কাপড় পরানো হয়ে গেল এখন জানাজার জন্য নিয়ে যান জানাজা হয়ে গেল এখন তাকে অবস্থানে নিয়ে যান তো আল্লাহ রসুল দেরি করতে মানা করেছেন এমনকি হাদিস আছে ওই মুরদার নিজেও বলে আসলি ও বি আসলি ও বি আমাকে নিয়ে জলদি চলো আমাকে নিয়ে জলদি চলো ওটা আমরা শুনতে পাই এটা গায়েবের জগতের আওয়াজ আমরা শুনতে পাই না কিন্তু হাদিস আছে হাদিসের মধ্যে আছে সেও বলে আমাকে জলদি চলো কারণ তাকে দেখানো হয় তার কবরের ভিতরে যে জান্নাতের বিছানা এসে গেছে জান্নাতের নিয়ামত এসে গেছে জান্নাতের ঘ্রাণ এসে গেছে তো তাকে দেখা রয়েছে ওই নিয়ামত গুলো পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে পড়ে সে দুনিয়া থাকতে চায় না আর আমরা তাকে আটকায় রেখে তার উপরে জুলুম তার উপরে জুলুম তাকে দাফন করতে দেরি করলে তার উপরে জুলুম করা যাতে আমাদের এতে প্রচলন আছে অমুক আসবে তমুক আসবে চেহারা দেখাইতে হবে এগুলোর জন্য কারোর জন্য দেরি করা চেহারা দেখানোর জন্য আলাদা টাইম বরাদ্দ করা লাভ দেশের বাড়িতে নিতে হবে এসব বলে তখনই দেরি করা এর একটাও সরিয়াতে অ্যালাউ শরিয়ার বক্তৃতা যার যেখানে ইন্তেকাল হয়ে গেল তাকে তার পার্শ্ববর্তী গরস্থানে দাফন কর দেশের বাড়ি নেওয়ার কোন ফজিল আছে আপনারা বলবেন যে তার বাপের কাছে শোয়াইতে চাই তার দাদার কাছে শোয়াইতে চাই এগুলো কোন প্রয়োজন নেই কারণ কোরআনে পাকের মধ্যে স্বয়ং রব্বুল আলমিন বলে দিচ্ছেন যারা ইমানদার তাদের মৃত্যুর পরে আমি তাদেরকে তার পিতা মাতার সাথে মিলাই দেব আলহাকনা বিহীন দুর্রিয়েতাও আলহাকনা বিহীন দুর্রিয়েতাও আল্লাহ যেখানে ওয়াদা করতেছেন কোরআনে কারিমের মধ্যে আমি সন্তানকে পিতার সাথে মিলাই দিব আল্লাহ তো ওই জগতে মিলাই দিবে তো কবর তো তার কাছে হওয়ার কোন দরকার নেই আল্লাহ মিলাই এক জায়গায় করেছে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হবে এই জন্য এই মাত্রাটা খুব বেশি আলোচনা হয় আমাদের দেশে বিভিন্ন উজুহাতে বিভিন্ন উজুহাতে মাইয়েতকে দাফন করতে দেরি করা হয় যেটা শরিয়াতের মেজাজের একদম খেলা শরিয়াতের মেজাজের একদম খেলা আল্লাহ রসুল্লাহ বলে দিয়ে গেছেন হজরত আয়সা সিদ্দিকার একটা ভাই তার লাশ ওর তো মক্কায় দাফন করা হয়েছিল উনি একটু তুলে মারা গেছে সেখান থেকে মক্কা আনা হয়েছে তো মা আয়সা সিদ্দিকা যখন নাকি হজ করতে মক্কা আসলেন তো ভাইয়ের কবরের কাছে গেছিল ভাইয়ের কবরটা দেখতে গেছিল ওখানে উনি যে মন্তব্য করলেন অল্লাহি হাজার মা দুফিনটা ইল্লা হাই মুক্তা খুদার কথা হে ভাই আমি যদি তোমার মৃত্যুর সময় মুক্তি থাকতাম তোমার লাশ আমি এখানে আসতে দিতাম যেখানে তোমার মৃত্যু হয়েছিল ওইখানে আমি দাফন করার ব্যবস্থা করতাম হাদিসের শব্দ দেখেন অল্লাহে হাজার টুকা আমি আয়েশা যদি উপস্থিত থাকতাম মা দুঃখিনতা হে ভাই তোমাকে দাহন করা হইতো না ইল্লা হাই তো মুস্তা কিন্তু কোথায় করা হতো যেখানে তুমি মৃত্যুবরণ করেছিলে মক্কা আনা হইতো না সবাই মক্কায় দাহন হওয়ার জন্য পাগল না আর মা আয়সা কি করেছিলেন মক্কা আনা হইতো না কারণ খালি পরপর দেখলে হবে না তোমার তো অনেক প্রত্যেক বড় জিনিস কোনটা রসুলের কথা দেখা ওর থেকে বড় জিনিস হলো রসুলের অর্ডার বাস্তবায়ন করা রসুল কি বলেছেন ওটা খেয়াল করতে হবে তিনি বলেছেন যার যেখানে মৃত্যু হলো তাকে দেরি না করে ওখানে দাপন করে দেবে পার্শ্ববর্তী গোরস্থানে দাপন করে দেবে যাতে দ্রুত টাইমের মধ্যে সে জান্নাতের নিয়ামত পেয়ে যায় তাকে জান্নাতের নামতে বঞ্চিত করো না তার লাশের উপরে জুলম করো বলে রেখেছে সেটা আমাদের ব্যতিক্রম করা বিশ্বাস এই জন্য অনেক জায়গায় জানাজা পড়ানোর পরে যে সম্মিলিত দোয়া করে জানাজা পড়ানোর পরে সম্মিলিত দোয়া করে এটা নিষেধ হয়েছে কেন শরীরে নিষেধ হয়েছে একটা কারণে একটা হাতিতে নেই এরকম দোয়া হাদিসে নেই আবার এই দোয়া করতে যে দাপনে কি হবে তেমনি ভাবে জানাজা নামাজের পরে চেহারা দেখানো কিতাবে নিষেধ করে জানাজা নামাজের পরে মুদ্দারের চেহারা দেখানো নিষেধ কোথাও কারণ একটা যে দাপনে কি হয়ে যাবে দশ মিনিট দেরি হলেও হবে ওইসব শরীর খেলাও করে না দেরি করার দরকার অফের মন্দিরে বসে যাবে অথচ আমাদের না জানার কারণে জানার পরও দেখাইতেছে এমনকি কবরে লাশ রাখার পরও কি করতেছে দেখাইছে কবরে নামানো হয়ে গেছে তখন আর আরেকবার দেখাইছে তাহলে শরিয়াতের তালিম থেকে আমরা কত দূরে শরিয়াতের তালিম থেকে আমরা কত দূরে চিন্তা করি এই হাতিসের মধ্যে দ্বিতীয় অংশের মধ্যে এটা নিষেধ করা হয়েছে দ্বিতীয় অংশের মধ্যে নিষেধ করা হয়েছে জানাজা যখন প্রস্তুত হয়ে গেল তোমরা আর কারোর জন্য দেরি করবে না তোমরা জানাজা নামাজ পড়ে তাকে দাপন করে দেবে এবং সম্পূর্ণ ডাইন কাটে ডাইন কাটে দাপন করবা চিত করে না চিত করে কিনা আকাশের দিকে এটা না তো গলত করে কিনা চেহারা সব কেবলার দিক থাকে সিনার মধ্যে তলব আছে তলবের মধ্যে ইমান আছে এই সিনা কেবলা ঠিক থাকে তাহলে ঘাড় পুষাই দিলে হবে না ঘাড় পুষাই দিলে হবে না ডাইন কাপে শোয়াইতে হবে এই কথাগুলো প্রত্যেকের দায়িত্ব তার ছেলেদেরকে বুঝাই দাও দেখা যায় যদি বাপে এগুলো না বলে যায় আর কোনো মৌলবী এগুলো করতে চায় ওই মাইয়েটার আত্মীয় স্বজনের জন্য করতে পারে কোন হুজুর যদি বলে ডাকাতে শোয়ার সব আত্মীয় স্বজনটা বিগড়ে গেছে বলেন এটা বেতনটা কয়েকটি করতেছেন লাভের কষ্ট হবে সব আত্মীয় স্বজন উল্টা গেছে হুজুরি করতে গেলে হাতি ডাইনকাতে শোয়ার আর মুরতারের আত্মীয় স্বজনের সাথে কি করতেছেন জীবনও দেখে নেই এইভাবে বেতনটা দিচ্ছেন আপনি মুরদারের কষ্ট হবে না আরে মুরদারে কষ্ট হবে না আরাম হবে তুমি বেশি বুঝো না আল্লাহ বেশি বুঝে তা আল্লাহ রসুলকে এটা করছে তাদের না জানার কারণে এই হুজুরে সহিভাবে করতে চাইছিল এটাও করতে পারল দেখেন হায়াতে শূন্যতের উপর না থাকলে ও কবর কবরেও শূন্যত জোটে হায়াতে যদি আপনি শূন্যতের উপর না থাকেন আপনার কবরটাও শূন্য তরিকা হবে এটা আপনাকে পুরো হায়াত শূন্যতভাবে থাকতে হবে এবং আপনার আত্মীয় স্বজনকে শূন্যতা দাওয়াত দিতে হবে আপনার ছেলে পেলেকে এই কথাগুলো বুঝাইতে হবে তাহলে এইগুলো বাস্তবায়ন করা আপনাকে আমাকে টাইম কাছে শোয়ানো কোনো কঠিন হবে না সহজ সবাই বলে হা হ্যাঁ, উনিও বলে যদি আপনার আত্মীয় স্বজন বাধাও দেয় তা আপনার ছেলে পেলে বলে না বাধা দিয়ে না আমার আব্বা এটা বলে গেছে আমার আব্বা এটা বলে গেছে আমাকে যেন কবরে টাইম সাথে সোয়ানো হয় মুনকার নকির দেখেই যখন বুঝে যারা প্রশ্ন করতে আসবে তারা দেখেই বুঝবে যে এই লোক হায়াতে আল্লাহ রসুলের তরিকার উপর ছিল তা নাহলে তার সোয়াটা এইভাবে যুক্ত সবাই পায় না তখন তার সোয়াল জব খুব আসামের সাথে হবে ইচ্ছা আমরা মুখে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লাহ আমরা আল্লাহর নামে রসুলের তরিকা রাখলাম মুখে খুব বলতেছি কিছু মাইয়েতকে রাখার সময় মুখে খুব বলতেছি যে আল্লাহর নামে রসুলের তরিকায় তোমাকে রাখলাম কিন্তু দেখা গেল রসুলের তরিকায় না আমাদের মূর্খতার তরিকা রসুলের তরিকা হয় নাই রসুলের তরিকা না জানার কারণে যে গলত তরিকা চালু হয়েছে এই গলত রেখা রাখতেছি আর দাবি করতেছে রসুলের রেখা না কত বড় ভুল এই হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে এই ভুলগুলো সংশোধন করে সব টাইমের ভিতরে মুদ্রাকে কবরে রাখতে বলা হয়েছে কাজেই ওই দেশে নেওয়া যাবে ছেলে আসবে মেয়ে আসবে হংকং থেকে অমুক জায়গা থেকে তাদের জন্য দেরি করা যাবে উনি বিখ্যাত লোক দিল উনি এলাকায় অমুক পার্টির নেতা দিল কর্মীরা আসবে হ্যাঁ ওনাদের ফেলুট দিবে এসবের জন্য কি করা যাবে হ্যাঁ দেরি করা যায় দেরি করা যায় নাই নর্মাল গোসল হবে কাপন হবে এর মধ্যে তারা দেখতে পাবে দেখে এলো ওই হাদিসের মধ্যে তিন নম্বর যে বিষয়টা বলা হয়েছে দুটা হয়ে গেল নামাজের মুস্তাব টাইম আসার পরে দেরি করা যাবে দেরি করা যাবে দেরি করলে হাদিস আসছে ওটা মোনাফেকের নামাজ যারা সে সপ্তাহে পড়ে ওদের ব্যাপারে হাদিস আসছে ওটা মোনাফেকের নামাজ তারা সে সপ্তাহের অপেক্ষা করে যে সে সপ্তাহ আসে হাদিস আসছে চারটে ঠোকর মারে এই হাতি বসে বসে দেরি করে এই পত্রিকা পড়ে একটু গল্প করে একটু নাটক দেখে এই আলতু বালতু কাজ করে সময় কাটাইতে হবে যে অস্ত্র শেষ তাড়াতাড়ি করে রুজু করে চার ঠোকর আসলে তো আটটা চিন্তা করে তাদের কাছে কটা চিন্তা করে তো আল্লাহ তো চার খবর কেন বললেন হাতিতে শব্দ হলো নাকারা আর বা হাতিতে শব্দ কি নাকারা নাকারা মানে ঠোকর মারা আর মান মানে চার চার ঠোকর মারা তো চিন্তা তো করছে আটটা চার কেন বলা হলো এই জন্য বলা হয়েছে এক সেন্সার থেকে উঠে সোজা হইতে হয় সোজা হওয়ার পরে এক তসবি বিলম্ব করতে হয় সোজা হওয়ার পরে এক তসবি বিলম্ব করতে হয় দুই সেন্সার মাঝখানে এবং ওইখানে পড়তে হয় আল্লাহ ফিরলি কি পড়তে হয় হাম্বলি মাজারে অজিব আমাদের মাজারে সুন্দর এটি পড়তে হয় এ কি করছে মাথা অল্প একটু উঠে আবার হয়ে বসে নাই আবার বসে যে এক তরফি দেরি করতে হবে ওর তো ধারে কাছে হবে কিন্তু অল্প একটু উঠে আবার দিচ্ছে দুই সুজার মধ্যে পার্থক্য হয় নাই হ্যাঁ এই জন্য দুই দুটা মিলে কটা হয়েছে একটা এই জন্য আল্লাহ রসুল করছে বা নাকারা আর বাড়ান চার ঠকর এটাকে মুনাফেকের নামাজ বলা হয় এই জন্য প্রস্তাব আপনার পরে দেরি করা যাবে দুই নম্বর জানাজা রেডি হওয়ার পরে কি করা যাবে না দেরি করা যাবে ওই হাতে তিন নম্বর যে মশলা বলা হয়েছে অল আইমু ইরা ওয়াজাত্তালাহা কুকুয়ার এটা বাপমাকে বলতেছে বাপমাকে বলতেছে মেয়ে যখন বালেক হবে এবং তার কুকু পাওয়া যাবে কুকু তখন তুমি আর বিবাহ দিতে দেরি করবে না এক নম্বর শর্ত পালে গয়ে দুই নম্বর শর্ত হল কুকু পাওয়া যাবে কুকু কুকু তাকে বলে দুই জনের মধ্যে একটা সামঞ্জস্য থাকে দুজন দিনদার দুজনের অর্থবিত্ত একটা কাছাকাছি সন্তানের সম্মান এক ধরনের এই সব দিক লক্ষ্য করা এই সব দিক লক্ষ্য করা এটাকে বলা হয় টুকু এই সব দিকে কি করা লক্ষ্য করা কুকু বলা হয় এই কুকু পাওয়া গেল তাহলে হয়ে গেছে মেয়ের আবার তার কুকু তার সাথে সামঞ্জস্য আছে এমন ছেলে পাওয়া গেল এই অবস্থায় মেয়েকে বিবাহ দিতে দেরি করা মুরব্বীকে পিতা মাতাকে নিষেধ করা হয়েছে দেরি করবেন দেরি করলে কি হবে অন্য হাদিসে আছে ওয়াইল্লা তাকুন ফিতনা তুন যদি দেরি করো সমাজে ফিতনা হবে জবরদস্ত বিশৃঙ্খলা হবে আল্লাহ ক্লিয়ার করবে তোমার মেয়ে বালেগা হয়ে গেছে তার সাথে সামঞ্জস্যশীল খেলেও পাবে আর দেরি করবে এই হাদিস দেরি করলে ফেতনা ফাসাদ হবে বিশৃঙ্খলার সৃষ্টি হবে আর কথা সমাজে বিনা বেদিকার ভরে যাবে হবে এইদিকে ইঙ্গিত করা এখন আসেন আমাদের দেশে যেভাবে প্রচার করা হচ্ছে আমাদের দেশে যেভাবে প্রচার করা হচ্ছে এগুলো এই খ্রিস্টান ইহুদিদের মদত পুষ্ট যে এনজিও গুলো তারা এগুলো সরকারকে দিয়ে করায় এবং তারা এগুলোর প্রিন্ট তৈরি করে তারা এগুলোর প্রিন্ট তৈরি করে এবং প্রচার মাধ্যমে জানা যায় রেডিও টেলিভিশনে ওদেরকেও তারা ক্যাপচার করে ইহুদি নাসারতের মদত পুষ্ট যে এনজিও গুলো আছে এদেশে সরকার পর্যন্ত তাদের কবজার মধ্যে থাকে সরকার নিজেও তাদের কবজা থাকে এমন অবস্থা এটা কবজা থেকে বেরোতে পারে তো তারা এই পর্যায়ে পড়ছে যে আঠারো বছরের আগে যদি কেউ মেয়ে বিয়ে দেয় তো তারা এটা বলে বাল্য বিবাহ এটার নাম নাকি বাল্য বিবাহ মেয়ে পাঁচ ছয় বছর আগে পনেরো বছর হলে তিন বছর আগে বালক হয়েছে পনেরো বছরের পরে কোন মেয়ে না বালেক থাকে না পনেরো বছর হলো সর্বশেষ তাও কিন্তু আরবি এটা ইংরেজি না আরবি পনেরো বছরের পরে কোনো ছেলে কোন মেয়ে নাবালেক থাকে না আরবি পনেরো বছরে ইংরেজি কত বছর হয় ইংরেজি হয় সাড়ে চোদ্দ বছর আরবি বছরটা বছরে দশ দিন কম ইংরেজি বাংলা বছর তিনশো পঁয়ষট্টি দিনে না আরবি বছর তিনশো পঞ্চান্ন দিন তিনশো পঞ্চান্ন দিন এই জন্য বাংলা ইংরেজি সাড়ে চোদ্দ বছর হইলে আরবিতে কতদিন হয়ে যায় পনেরো বছর হয়ে যায় পনেরো বছর পরে কোন ছেলে কোন মেয়ে নামালেক থাকে না অনেকে এর আগে বালেক হয়ে তো লাস্ট লাস্ট আমি ধরি আমি তারপর এই মেয়েটা তিন বছর আগে বালেক হয়ে গেছে আর সেটা এনজিওরা প্রচার করতেছে তো মেয়ে এখন কি রয়ে গেছে হ্যাঁ বাল্য বিবাহ মানে কি না বালে বাল্য বিবাহ কি অর্থ বাল্য বিবাহ কি অর্থ না বালেকে বিবাহ দেওয়া হয়েছে তারা এতদিন বলে আছে আঠারো বছর আগে বিয়ে দেওয়া হবে আর এখন তারা সুর তুলছে এনজিও গুলো মিলে বিশ বছর আগে কি করা যাবে এটা আমার পারে নাই আইনের স্তরে আসতে চেষ্টা করতেছে এই অবস্থা এটা এই যে তারা এই কথাটা বলতেছে শরিয়াতের একদম বিরুদ্ধে শরিয়াতের একদম বিরুদ্ধে এখন আমাদের দায়িত্ব কি রসুলের কথা মারা না ইহুদি নাসারদের পক্ষেতে যে অগ্রদূত আছে হ্যাঁ এনজিও তাদের কথা মানা তাদের কথা মানা রসুলের কথা মানা এরা কত রকম যুক্তি খাড়া করতেছে জলায়ু ক্যান্সার হয় অমুক হয় অমুক হয় এগুলি কি আল্লাহ রসুল থেকে তারা বেশি বুঝতে আল্লাহ রসুল থেকে বেঁচে বুঝতে পারে বলে আল্লাহ রসুল তার নিজের মেয়েকে হাতে রাখে পনেরো বছর বয়সে বিবাহ দিচ্ছিল হাতে মাকে কত বছর বয়সে বিবাহ দিচ্ছিল ইনশাআল্লাহ এই ব্যাপারে আরো কিছু কথা বলা হবে টাইম শেষ এদিকে বাতাস শুরু হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি নামাজ পড়ে দেন তো আপনাদেরকে শেষ কথা যারা বলতেছিলাম যে মসজিদের কাজটা কিন্তু হইতেছে না সিমেন্ট এসে গেছে কিন্তু এখনো রডের ব্যবস্থা হয়নি